অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল আপদ বিপদ আসবে কখন আপদ বিপদ আসবে কখন বুঝবি না রে থাকবি বেহুশ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল আপদ বিপদ আসবে কখন আপদ বিপদ আসবে কখন বুঝবি নারী থাকবি বেহুশ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল কেউ বা চড়ে রেলগাড়িতে কেউ বা চড়ে এরোপ্লেন কেউ বাবাসে চড়ে যাবে সিলেট সুনামগঞ্জ কেউ বা চড়ে রেলগাড়িতে কেউ বা চড়ে এয়ারপ্লেন কেউ বাবাসে চড়ে যাবে সিলেট সুনামগঞ্জ কেউ বা চড়ে রেলগাড়িতে কেউ বা চড়ে এয়ারপ্লেন কেউ বাবা সে চড়ে যাবে সিলেট সুনামগঞ্জ লাইসেন্স বিহীন মানব গাড়ি লাইসেন্স বিহীন মানব গাড়ি লাইসেন্স বিহীন মানব গাড়ি ঘুমের ঘরে থাকবে বেহুশ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল আপদ বিপদ আসবে কখন আপদ বিপদ আসবে কখন বুঝবি না রে থাকবি বেহুশ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল দমে দমে চলছে বেলা মেলায় খেলায় গেল বেলা হঠাৎ করে বন্ধ হবে ভবের যাত্রা পালা দমে দমে চলছে বেলা মেলায় খেলায় গেল বেলা হঠাৎ করে বন্ধ হবে ভবের যাত্রা পালা দমে দমে চলছে বেলা মেলায় খেলায় গেল বেলা হঠাৎ করে বন্ধ হবে ভবের যাত্রা পালা টিকটিকাটিক ঘুরবে ঘড়ি টিকটিকা ঘুরবে ঘড়ি টিকটিকা ঘুরবে ঘড়ি ঘুমের ঘরে থাকবি বেহুশ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল আপদ বিপদ আসবে কখন আপদ বিপদ আসবে কখন বুঝবি না রে থাকবি বেহুশ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল আপদ বিপদ আসবে কখন আপদ বিপদ আসবে কখন বুঝবি না রে থাকবি বেহুশ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল রে মানুষ অজু করে চল